আবু বাকরাহ রাজিয়াল্লাহ তালাহু নবী সাল্লাহ সাল্লামের কথা উল্লেখ করে বলেন যে তিনি বলেছেন তোমাদের যান তোমাদের মাল বর্ণনাকারী মুহাম্মদ রহমতুল্লাহ আলহী বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন এবং তোমাদের মান সম্মান এ শহর এ দিনের মতোই মর্যাদা সম্পন্ন শোনো আমার এ বাণী যেন তোমাদের মধ্যে উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির নিকট পৌঁছে দেয় বর্ণনাকারী মোহাম্মদ রহমতুল্লাহ আলাহি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সত্য বলেছেন তাই হয়েছে তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দু দুবার করে বললেন হে লোক সকল আমি কি পৌঁছে দিয়েছি